আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেন পৃথিবীতে আমাদের আগমন সব শেষে হলেও কিয়ামত দিবসে আমরা অগ্রগামী কিন্তু অন্যান্য উম্মদগণকে কিতাব দেওয়া হয়েছে আমাদের পূর্বে আর আমাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের পরে অতপর এ সম্পর্কে তারা মতবিরোধ করেছে তা ইয়াহুদীদের মনোনীত শনিবার খ্রিস্টানদের মনোনীত রবিবার